জাবির ইবনু আবদুল্লাহ রদুল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে এক যুদ্ধে অংশগ্রহণ করি তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিছুক্ষণ পরে এসে আমার সঙ্গে মিলিত হন আমি তখন আমার পানি সেচের উটনির উপর আরোহী ছিলাম উটনি ক্লান্ত হয়ে পড়েছিল এটি মোটেই চলতে পারছিল না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তোমার রুটের কি হয়েছে আমি বললাম ক্লান্ত হয়ে পড়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উটনির পেছন দিক থেকে গিয়ে উটনিটিকে হাঁকালেন এবং এটির জন্য দোয়া করলেন অতপর এটি সবকটি উটের আগে আগে চলতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন এখন তোমার উটনি কেমন মনে হচ্ছে আমি বললাম ভালোই এটি আপনার বরকত লাভ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি এটি আমার নিকট বিক্রয় করবে তিনি বলেন আমি মনে মনে লজ্জাবোধ করলাম কারণ আমার নিকট এই উটটি ব্যতীত পানি বহনের অন্য কোনো উটনি ছিল না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমার নিকট বিক্রয় করো অনন্তর আমি উটনি তার নিকট এ শর্তে বিক্রয় করলাম যে মদিনা পৌঁছা পর্যন্ত এর উপর আরোহণ করব। আমি বললাম হে আল্লাহ রসুল আমি সদ্য বিবাহিত একজন পুরুষ অতপর আমি তার নিকট অনুমতি চাইলাম তিনি আমাকে অনুমতি দিলেন আমি লোকদের আগে আগে চললাম এবং মদিনায় পৌঁছে গেলাম তখন আমার মামা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি আমাকে উটনির ব্যাপারে জিজ্ঞেস করলেন আমি তাকে সে বিষয়ে অবহিত করলাম যা আমি করেছিলাম তিনি আমাকে তিরস্কার করলেন তিনি রাবি বলেন আর যখন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট অনুমতি চেয়েছিলাম তখন তিনি আমাকে প্রশ্ন করেছিলেন তুমি কি কুমারী বিবাহ করেছ না এক মহিলাকে বিবাহ করেছ যার পূর্বে বিবাহ হয়েছিল আমি বললাম এমন মহিলাকে বিবাহ করেছি যার পূর্বে বিবাহ হয়েছে তিনি বললেন তুমি কুমারী বিবাহ করলে না কেন তুমি তার সঙ্গে খেলা করতে সেও তোমার সঙ্গে খেলা করত আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতা শহীদ হয়েছেন আমার কয়েকজন ছোট ছোট বোন রয়েছে তাই আমি তাদের সমান বয়সের কোনো মেয়ে বিবাহ করা পছন্দ করিনি যে তাদেরকে আদব আখলাখ শিক্ষা দিতে পারবে না এবং তাদের দেখাশোনা করতে পারবে না তাই আমি একজন পূর্ব বিবাহ হয়েছে এমন মহিলাকে বিবাহ করেছি যাতে সে তাদের দেখাশোনা করতে পারে এবং তাদেরকে আদব আখলাখ শিক্ষা দিতে পারে তিনি বলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় আসেন পরদিন আমি তার নিকট উটনিটি নিয়ে উপস্থিত হলাম তিনি আমাকে এর মূল্য দিলেন এবং উটটিও ফেরত দিলেন মুগিরাহ হ্রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমাদের বিবেচনায় এটি উত্তম আমরা এতে কোনো দোষ মনে করি না